আর সেটাকে সাবালক হওয়ার সাথে সাথে হেফাজত করার চেষ্টা করেছেন তাহলে ওটা ফায়দা আসবে যে হেফাজত করেছেন অথবা কেউ পরে হেদায়ত হয়েছেন অনেকে শিরিক বিদাতে ছিলেন তারপরে হেদায়ত পেয়েছেন অনেকে জন্মসূত্রেই কোরআন সন্ন্যার অনুসারী পরিবারে জন্ম নিয়েছেন আবার তারপরে সেটাকে সুরক্ষিত রেখেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত তহির সুন্নাতের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত আর শির্ক বেদাত সবচেয়ে বড় আজাব দুনিয়ার মেলা পালা মুসিবত আছে যান মাল ইজত আবরু পরিবার মেলা রকম বালা মুসিবত মানুষের আছে শারীরিক মানসিক কিন্তু সবচেয়ে বড় বালা মুসিবত হচ্ছে আজাব হচ্ছে শিরকের আজাব কারণ সিরকের অবস্থায় কুফুরের অবস্থায় নেফাকের অবস্থায় যদি মারা যান শেষ পরিণাম শুধু জাহান্ন চিরকাল জাহান্ন বিদাতের অবস্থায় যদি মারা যান ইসলাম অনেক পালন করলো কিন্তু বিদাতি ইসলাম পালন করলো হ্যাঁ জাহান্নাম এই ক্ষেত্রে চিরকাল বলবো না কিছু কাল দীর্ঘকাল আল্লাহ রহমতের আশা আছে হ্যাঁ, জি হ্যাঁ কিন্তু জাহান্নামের রাস্তা বিদাত পাপের অবস্থায় কেউ যদি মারা যায় ফরজ অজীবের কোন পরোয়া করে না হারাম কাবিরা নাজায়জ থেকে বাঁচে না তাহলে দীর্ঘকাল কিছু কাল জাহান্ন এই সমস্ত পথ থেকে যারা বেঁচে আছে তাদের অন্তর থেকে সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত হাজারে একটা লোক এরকম পাবেন না যারা শির থেকেও বেঁচে আছে বেদাত থেকেও বেঁচে আছে আর দুনিয়ার যেসব পাপ রয়েছে ফরজ অজেব ত্যাগ করার বা হারাম নাজাজে লিপ্ত থাকার এই সমস্ত থেকে বেঁচে আছে এইরকম ব্যক্তি পরিবার সমাজ কয়টা পাবেন আপনি তাদের একজন যদি আপনি হইতে পারেন বলে আলহামদুলিল্লাহ আকিদায় শির্ক নেই আমলে বেদাত নেই ফরজ অজেবে ত্রুটি নেই আর হারাম নাজাজ কাবিরাতে লিপ্ত না সাগিরা হয়তো জানতে অজান্তে হচ্ছে কিন্তু তোবার নবায়ন বেশি বেশি হচ্ছে ইন্দাল হাসানাতে ইউদ হেবে না আজ মানুষের নেকি সমূহ গোনাগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয় আল্লাহ যেন আমাদের নেক লোকদের মাঝে সামিল করেন সালেহীন মুসলিম হিনদের অন্তর্ভুক্ত করেন আমাদের শনিবার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা তা হচ্ছে মানহাজের আলোচনা আকিদার একটা দিক হচ্ছে মানহাজ আপনার পথ আদর্শ যেন কোরআন সন্না ভিত্তিক হয় এই মর্মে গত সপ্তাহে আলোচনা ছিল যে যারা মানহাজ গোপনকারী অর্থাৎ তাদের আদর্শ কোন আদর্শের ওপর তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কোন আদর্শের ওপর তারা ইসলামের দাওয়ার কাজ করতে চায় প্রচার প্রসার করতে চায় কোন তরিকার ওপর তারা আমল করতে চায় এবং সেদিকে ডাকে মানহাজ নাহজুন মানে রাস্তা আর মানহাজ মানে চলার রাস্তা যেটার প্রতি চলে মানহাজ ইসিমজার ফেসিয়া এটা আকিদারই একটা অংশ মূলত ব্যাপক অর্থে যারা মানহাজ গোপনকারী মানে তাদের আদর্শ প্রকাশ করে না ক্লিয়ার তাদের থেকে এলম নেওয়া জ্ঞান অর্জন করা দিন শিক্ষা নেওয়া যাবে কিনা অথবা যাদের মানহাজ অজ্ঞাত অপরিচিত মানহাজের লোক জানার নেই দেখলেন খুব ভালো ভালো কথা বলছে মনে হচ্ছে আর চেনেন না তার আকিদা মানহাজ সম্পর্কে জানেনও না তার কাছ থেকে নেওয়া শুরু করলেন কিছু ভালো কথা শুনে হ্যাঁ অনেক লেকচার তার আছে ইন্টারনেটে নেওয়া শুরু করলেন অনেক লিখনই আছে পড়া শুরু করলেন অথচ জানেন না যে এই রাইটারের অবস্থা কি লেখকের অবস্থা কি অথবা এই বক্তার অবস্থা কি আকিদা মানহাজের ক্ষেত্রে এদের থেকে এলেম নেওয়ার হুকুম গত সপ্তাহে বিষয়বস্তু ছিল এর আগে একটা আলোচনা অল্প হইল হয়েছিল যে বিদাতি মানহাজের আলেম আলমাদের কাছ থেকে সহি কথা নেওয়া যাবে কিনা বেদাতি মানহাজের লোক জানা আছে যে এরা বেদাতি কিন্তু তাদের ভালো কথাগুলি নেওয়া যাবে কিনা শোনা যাবে কিনা বা এগুলোকে অন্যের পর্যন্ত পৌঁছানো যাবে কিনা ভালো বলে এই সম্পর্কে একটা আলোচনা হয়েছে এগুলি হচ্ছে মানহাজের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা হচ্ছে এর কাছাকাছি আর একটি আলোচনা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আম্মাই ইউখাজুল এলম এলম কোন শ্রেণীর আলেমদের কাছ থেকে আপনি হাসিল করবেন কার কাছ থেকে কি ধরনের আলেমদের কাছ থেকে দিনের জ্ঞান অর্জন করবেন যাদের পরিচয় জানা নেই বা পরিচয় গোপন রাখে নেবেন কিনা একটা হবে হ্যাঁ আর যারা হয় যে তাদের থেকে তাদের থেকে নেবেন কিনা ভালো কথা আর এটা হচ্ছে কার কাছ থেকে নেবেন কার কাছ থেকে এলএম শিখবেন আপনি শুরু করি দু একটি আয়াত দিয়ে সুরাতুল আরাফের আয়াত নম্বর একশো সত্তর আল্লাহ রবুল্লা আলম এরশাদ করেছেন বিল কিতাব যারা আল কিতাবকে মজবুত করে ধারণ করে শক্তভাবে আঁকড়ে ধরে আল কিতাব আল কিতাবের প্রথম হচ্ছে আল কোরআনুল করিম জি এটা স্পষ্ট আর আল কিতাবের অন্তর্ভুক্ত শুধু যখন কোরআনে করিমের কোন আয়াতে আল কিতাব উল্লিখিত হবে তখন তাতে সন্না বা হাদিস ও সামিল এখানে আল কিতাব মানে আল কোরআনও কোরআনের ওহি ওহি মতলু যার তেলাওয়াত হয় আর গের মতলু যে হাদিসের ওহি মেনহ আয়াত মহকামাত অমুল কিতাব কিছু আছে স্পষ্ট কিছু আছে অস্পষ্ট অস্পষ্ট মতো সাবিহাত আয়াতে যদি থাকে তো হাদিসেও আছে আল খিতাব মানে বিধান আসমানি বিধান এক কথায় আসমানি বিধান কোরআন করিমকেও সামিল আর রসুলের হাদিস বা সন্নাকেও সামিল কিন্তু যেখানে আল খিতাবের সাথে আল হেকমা উল্লিখিত হয়েছে কিতাবা এখানে আল কিতাব আর হেকমা যখন দুটো বলা হয়েছে তো যারা গবেষক মুফাসেরিন তারা বলেছেন আল কিতাব বলতে আল কোরআন করিম আল কিতাবুল আজিম আর হেকমা বলতে আসন্না হেকমা মানে হচ্ছে সন্না যাতে রয়েছে রসুল্লাহামের কথা কাজে অনুমোদনে তিনি যা ছেড়ে গেছেন রেখে গেছেন তা হচ্ছে হেকমা প্রজ্ঞাপূর্ণ হেকমতপূর্ণ তো যারা কোরআন এবং হাদিসকে এক কথায় আঁকড়ে ধরবে আল কিতাব মানে এখানে যেহেতু শুধু আল কিতাবের কথা উল্লেখ হয়েছে কোরআনও ধরতে হবে আর হাদিস আঁকড়ে ধরতে ওয়াকামুসাল্লাতা কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে আছে সুতরাং দলিল ছাড়া আকিদার কথা বলে না মানহাজের কথাও বলে না এবাদতের কথা বলে না হালাল হারামের কথা বলে না ফতুয়া অমুক কেতাব আছে বেশ না কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে ইমাম আবহানি রাহমাহুল্লাহ এই মানহাজি শিখিয়ে গেছেন বে মালাম ইয়া মিন আইনা বা মিন কোন মানুষের জন্য ফতুয়া দেওয়া হালাল নয় বরং হারাম ফতুয়া দেওয়া হারাম ফতুয়া দেওয়া কতক্ষণ পর্যন্ত মালাম ইয়ারিফ যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোন আয়াত বা হাদিস দলিলের ভিত্তিতে আমি এই ফতুয়া দিয়েছি তাহলে আপনাকে ফতুয়া দেওয়ার জন্য মুফতি সাজার জন্য দলিল জানতে হবে ফেকার কেতাবের হাওয়ালা আর ফতোয়ার কেতাবের হাওয়ালা অমুক ফতোয়ার কেতাব ফতোয়া আলমগিরিতে আছে কাজী খানে আছে বাজাজিয়াতে আছে সামিয়াতে আছে হ্যাঁ যথেষ্ট না দলিল জানতে হবে এ হচ্ছে মুফতির কাজ আর ফতুয়ার যদি নাকেল হন নকল করেন যে অমুক আলেম ফতুয়া দিয়েছেন নকল করলেন সেটা আলাদা কথা এটা অনেকটা নিরাপদ যার ফতুয়াদের যোগ্যতা নাই বড় বড় আলেমদের ফতুয়া নকল শেখ ইনবাজ রাহমল এই বলেছেন শেখ ইবিন হোসেন রহমাল এই বলেছেন শেখ আলবানি এই বলেছেন শেখ ইবিন তাইমিয়া এই বলেছেন এই বলেছেন আবু হানিফা এই বলেছেন কিন্তু সেটা ঠিক হইতে পারে আবার ভুলও হইতে পারে কারণ মানুষের কথা সেটা রাসুল্লাহ কথা নয় যদিও আশা করছি রসুল্লাহামের কথার কাছাকাছি হবে হয়তো কিন্তু নাও হইতে পারে যদি সবগুলি কথা আলেম আলমাদের রসুল্লাহ কথা হইতো তাহলে ইখতলাফি হইতো না তাহলে কিছু ভুল অবশ্যই আছে দলিল কাঁকড়ে ধরার পরে তার জীবনে যেন সততাও থাকে আর মানব জীবনে সততার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সলাতের হেফাজতকারী হওয়া নামাজের পাবন্দ হওয়া যার নামাজে গাফিলতি আছে আজান হয়ে গেল একামত হয়ে গেল আর নিয়মিত তার অভ্যাস হচ্ছে মসবুক হয়ে পরে গিয়ে মসজিদ হাজির হওয়া অথবা ফজরে ঘুমকে প্রাধান্য দেওয়া এটা কোনো আলেম দিনের পরিচয় নয় এটা কোনো হ্যাঁ, দিনের কথা যে বলবে আর যার কাছ থেকে দিন শিখবেন তার চরিত্র নয় কারণ সে নিজের তাজকে নাস করছে না আত্মার পরিশুদ্ধি করছে না নিজের জীবনটাকে কলুষিত করে রাখছে এরকম চলবে না আদর্শ মানুষ তাকে হইতে হবে এই এই বিষয়টি থেকে ইঙ্গিত করতে গিয়ে অনেক আমলের দরকার তার মধ্যে প্রথম হচ্ছে সালাদ কায়েম করা তাই ওয়াকামুসাল্লাহ বলে আল্লাহ যথেষ্ট করেছেন কারণ কোরআনে সব কথা বলা সম্ভব নাই সংক্ষিপ্ত তারপরে এই গুণ যদি থাকে কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক কথা বলে আর তার তাজকিয়ায় নাফস আছে নেক মানুষ সলেহ সে নিজে সলেহ তাহলে যেই ব্যক্তির আকিদা ঠিক আর সন্ন্যতর অনুসারী মানহাজ ঠিক আর তারপরে সে বিনাফসাহি নিজে হচ্ছে নেক সৎ সলেহ এই ব্যক্তি মুসলে হইতে পারবে অন্যের সংস্কার করতে পারবে অন্যের সংশোধন করতে পারবে এর মধ্যে যোগ্যতা আছে যে নিজে যখন ভালো অন্যকে ভালো করতে সক্ষম হতে পারে কিন্তু নিজেই যদি ভালো না হয় তাহলে অন্যকে কি ভালো করবে আরবিতে একটি প্রবাদ আছে ফাঁকে দুঃসাইতি যার পকেট এমটি খালি সে আপনাকে দেবে কি ফকির মিসকিন ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে এমন একটা লোকের কাছে রূপ চেহারা দেখে মনে করছে যে অনেক টাকা পয়সা আছে বেচারা পকেটেই কিছু নেই তো দেবে কি তো যে আলেমের আকিদার ঠিক নেই মানহাজের ঠিক নেই আল কিতাব ঠিক নেই দলিলের ঠিক নেই বা তার আত্মার পরিশুদ্ধি ঠিক নেই সলাতে ঠিক নেই শ্যামের ঠিক নেই সে নিজে দিনের জন্য একটা পয়সা খরচ করতে পারবে না শুধু মানুষের কাছ থেকে টাকা লুট ধর্ম ব্যবসা করে এত টাকা না হলে তার দাওয়াতি কাজ বক্তব্য আজমা হাফিল হয় না সে কি দিবে অন্য লোকের ইসলাম কি করবে এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে নিজে চলে সুতরাং সে মুসলে হতে পারবে আজরাল মুসলেহীন নিশ্চয়ই আমি বিনষ্ট করি না আল্লাহ বলছেন আজরাল মুসলেহীন সংস্কারক যারা যারা ইসলাহকারী যারা সমাজের সংস্কারমূলক কাজ করে সংশোধনমূলক কাজ করে সমাজকে সৎ বানাবার কাজ করে তাদের পরিশ্রম কি বা পরিশ্রমের প্রতিদানকে আমি বিনষ্ট করি না যা মেহনত করবে তারা ফল পাবে নিজেরা ইহকাল পরকালে মুসলেহীনদের দ্বারাই যুগে যুগে কাজ হয়েছে যুগে যুগে কাজ হয়েছে আইম্মা আরেবা রাহমাহুল্লাহ তালা ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তারা মুসলেহীন ছিলেন সলাহিনের সাথে শুধু নিজে নেক ছিলেন না তার অন্যদেরকে নেক বানাবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন মহাদেসিনে কেরাম ইমাম বুখারি ইমাম মুসলিম থেকে শুরু করে তারা সালেহিনের সাথে মুসলেহীন ছিলেন যুগে যুগে যেসব মুজাদ্দিন এসছেন শেখ রাহমাহুল্লাহ শির্ক বেদাঁতকে এক একটি করে শনাক্ত করে দিয়েছেন চিহ্নিত করে দিয়েছেন যাতে করে জাতি অজ্ঞতায় না থাকে এরা সলের সাথে সাথে মুসলেহ ছিলেন ইমাবিন তাইম রহমহল্লা ইমাবিন জির এইভাবে এক এক করে নাম সবার নেওয়া সম্ভব নয় আইমাকেরাম আর এই দুশো বছরের মধ্যে আরব জগতে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই আরব দেশের এমন এক মোজাদ্দেদ এমন এক সংস্কারক যার তাজদিদ এবং সংস্কারের বরকতে আজকে সারা বিশ্বে অলামারা উপকৃত হয়েছে যাদেরকে দেখছেন যে আজকাল দলিল তলাশ করছে এটা এই যে ইসলাহী দাওয়াত যেটাকে বলা হয় আর দাওয়াল ইসলাহী আরব দেশে যেটি শুরু হয়েছিল তার বরকত হিসাবে মদিনা ইউনিভার্সিটি খুলেছে জামিয়াতুল ইমাম মোহাম্মদ ইসলাম মোহাম্মদ সৌদ আল ইসলামিয়া রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটি দুটো ইসলামিক ইউনিভার্সিটির মাধ্যমে সারা পৃথিবীতে বড় বড় অনেক আলেম অলামা দায়ী পয়দা হয়েছে আলেমদের সংশোধন হয়েছে এই দাওয়াতের বরকতে দুটো ইউনিভার্সিটি থেকে অধিকাংশ দেখবেন যারা দাওয়াতি ময়দানে কাজ করেছে আর করছে তারা কিন্তু এই দুটো ইসলামিক ইউনিভার্সিটির প্রোডাকশন আর আম জনগণ যে লাখে লাখে হেদায়ত হয়েছে এটা সৌদি আরবের প্রতিটি শহরে একাধিক যে ইসলামিক সেন্টারের জাল বিছানো আছে গোটা সৌদি আরবে তিনশোর কাছাকাছি ইসলামিক সেন্টার রয়েছে এগুলি থেকে সাধারণ জনগণ যারা রুজির তলাশে এসেছিল এখানে তারা শহীদিন শিখে যাচ্ছে তাদের অনেকের দ্বারা বহু দামতের কাজ হচ্ছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যেখানকার ভাষাভাষী এখানে আছে এই দুটো দিক কখনো ভুলবেন না আলেমদের ইসলাম হয়েছে মদিনা ইউনিভার্সিটি জামে ইসলামিয়া দিয়ে আর জামেতুল ইমাম দিয়ে জি হ্যাঁ আকিদা আমল মানহাজের আর আম জনগণের ইসলাম হচ্ছে ইসলামিক সেন্টারগুলি দিয়ে অলিল্লাহিল আপনারা কিছু শিখে থাকলেও সেটা মদিনার আলেমদের কাছ থেকে শিখছেন যে কোনো সেন্টারে শিখেন তারা মদিনা থেকে সহিটা পড়ে এসে আপনাদেরকে শিখাচ্ছে ওরাই যদি ভুলটাই থাকতো তা আপনাকে কি শিখেন আর যদি এই সেন্টার গুলি না খোলা হইতো তাহলে আপনি বা কি শিখতে পেতেন জি হ্যাঁ তো মুসলেহীন যুগে যুগে থাকবে আর মুসলেহীনদের বৈশিষ্ট্য মুসলেহীনদের কাছ থেকে এলম হাসিল করতে হবে এই আয়াত থেকে যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে যাদের মধ্যে সংস্কার ইসলাম সংশোধনের যোগ্যতা আছে আকিদা মানহাজ ঠিক আর এবাদত আখলাক ঠিক তাদের দ্বারা মানুষ তো উঠে নাই কিন্তু ছোটখাটো ত্রুটি থাকতে পারে বড় ধরনের ত্রুটি থাকতে পারে না অহরহ ত্রুটি হইতে পারে না একবার দুইবার হয়ে যেতে পারে জি ভালো মানুষ থেকেও মাঝে মধ্যে একটা দুটো ত্রুটি হইতে পারে কিন্তু যখন তখন ত্রুটি হবে না না এটা ভালো মানুষের পরিচয় সুরানে সার এক নম্বর একশো পনেরোতে আল্লাহ সাদ করছেন এখন সন্ন্যতের অনসারী হইতে হবে বেদাত মুক্ত হইতে হবে এই মর্মে আয়টি বলছি যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের বিরোধিতা করবে তার জন্য হেদায়ত স্পষ্ট হওয়ার পরে কোরআন মহাদিসের দলিল জানার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আলেম আলমাদের জন্য জানার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আজকাল ইন্টারনেটের জগতে সহি দাওয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করা আলেমদের জন্য সহজ আম জনগণের জন্য যে কোনো ভাষাই সহজ তাহলে তাবাইয়ান আল্লাহুল হুদা হয়ে গেছে হেদায়তের পথ কিন্তু স্পষ্ট হয়ে গেছে এমন না যে অস্পষ্ট এমন পল্লীগ্রাম বাস করেন যেখানে নেট নেই আর যেখানে কোন সহি আলেম সহি আকিদার আলেমের দাওয়াতি পৌঁছে না পৌঁছিছে আপনি অবজ্ঞ করছেন অহংকার প্রদর্শন করছেন আপনি উপেক্ষা করছেন আপনি অহংকার প্রদর্শন করছেন আপনি রোগ এখানে লুকায়িত আছে সত্য গ্রহণে বাধা হেদায়াত স্পষ্ট হওয়ার পরে যদি বিরোধিতা করে রসুল্লাহ সাল্লামের অথচ একদিকে দলিল আছে শক্তিশালী আরেকদিকে দলিল নেই অথবা দুর্বল জাল এবং অনুসরণ করে মমিনদের রাস্তা ভিন্ন অন্য কোন রাস্তার মমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে এই মমিনিন কাদেরকে বলা হয়েছে যেই সময় কোরআনে করিম নাজিল হয়েছে সেই সময় যারা মমিন ছিল তাদের নাম কি ছিল সাহাবাই কেরাম কোরআন নাজিল হওয়ার জামানায় যারা মমিন ছিল সকলে কিন্তু সাহাবি রসুল উল্লাহামকে এক নজরে যারা দেখেছে মোটামুটি সাহাবি আর না হয়তো যদি একেবারে মরুভূমি তো থাকে হ্যাঁ, তারপরে কোন সাহাবি গিয়ে তাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে এরা সাহাবাই কেরাম তাবেইন জি হ্যাঁ আর আরেকটি হাদিসের আলোকে তাবা তাবাইন পর্যন্ত বলা যেতে পারে কারণ এই তিনটি যুগে শির বিদাতের ফেতনা তেমন ছিল না কিছু বিদাতের ফেতনা শুরু হলেও সামান্য ছিল এত বেশি ছিল না সামান্য কিছু ছিল তো মমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসারী যদি অর্থাৎ সাহাবাই কারণদের এক নম্বরে রাসুল্লাহামের রাস্তার বিরোধিতা দুই নম্বরে হচ্ছে সাহাবাই কারামদের আদর্শের বিরোধিতা যদি করে তাহলে কঠোর শাস্তি রয়েছে আল্লাহ বলেনি যে তাদের এবাদত নাই নামাজ নাই তারা বেদিন বিধর্মী নাস্তিক ছিল নুয়াল্লিহমাতাল্লাহ যদি এইরকমটা হয় যে রসুল্লাহাম বিরোধিতা করলো সাহাবাই কেরামদের বিরোধিতা করলো রাস্তা তার নুয়াল্লি মাতাওয়াল্লাহ যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব আল্লাহ স্বাধীন চলতে দেবেন নুসলিহে জাহান্নাম আর শেষ পরিণামে জাহান্নামে ঢুকিয়ে দেব অসা আত্মসিরা আর জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল পরিণামের দিক থেকে খুব খারাপ জায়গা সির সুতরাং তার কাছ থেকে এলু শিখবেন সে যেন রসুল উল্লাহামের বিরোধী না হয় অনসারী হয় সাহাবাই কেরামদের যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম বিরোধী তাদের মনহাজ না হয় পথ না হয় সাহাবাই কেরামদের যুগে মজহাবি কন্দল গোড়ামি ছিল না যেটাকে আত্মাসুব আল মজহাবি বলা হয় মজহাব শিখার জন্য এলেম শিখেন শিখার পরে যেটা সহি সেটা গ্রহণ করেন আমি হানাফি মজাবের ফেকা যথেষ্ট পড়েছি হেদায় পর্যন্ত এমন কোনো কিতাবই নাই যেগুলো পড়িনি আবার হামবেলি মজাবেরও ফেঁকা পড়েছি আবার ফেঁকে মোকারেন চার মজাবের ফেঁকাও পড়েছি কিন্তু গ্রহণ কোনটা করি যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া দিনের কাছাকাছি লাগে সেটা গ্রহণ করি এটা একজন আলেমের চরিত্র হবে সেই আলেম থেকে আপনি নেবেন রয়েছে সুফিবাদের গন্ধ পীরমণিদের গন্ধ অথবা রয়েছে হ্যাঁ, রাজনৈতিক গন্ধ এই জঘন্য রাজনীতির গন্ধ যে ইসলামের পুরো বড় এবাদতি হচ্ছে হ্যাঁ, ক্ষমতা অর্জন করা না না তাদের কাছ থেকে এলেম নেবেন না মানহাজের দুটো ভুল সবচেয়ে বড় ভুল ভারত উপমহাদেশে বিশেষ করে আর আরব দেশগুলিতে মেসুর থেকে আসা ফিতনা গ্রাস করেছে অনেক আরবদেরকে সেটা এই দুটো বললাম যাদের মধ্যে সুফিয়ানা চরিত্র রয়েছে হ্যাঁ, গুরুবাদ রয়েছে পীরতন্ত্র রয়েছে কিছুটা থাকলেও মানহাজের ক্ষেত্রে গুমরাহ তারা আর যারা বলছে যে এবাদাতে কুবরা বড় এবাদত হচ্ছে আর হুকুমতুল এলাহিয়া এলাহি হুকুমত কায়ম করা তাদের মানহাজ হচ্ছে গুমরাহকারী মানহাজ এই দুই মানহাজের আলেম থেকে কখনো এলম হাসিল করবেন না হইলে দুধের মধ্যে দু চার ফোটা বিষ দিয়ে দিবে আর আপনার ইমানকে মেরে দিবে আপনি বুঝতে পারবেন না ছবি তো দুধ এক দু ফোটা বিষ আছে আপনি বুঝতে পারবেন যে বিষ দেওয়া আছে না দুধ দুধই লাগছে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন সুরা বাকার আজমায়শো সাঁত্রিশ সেটাও বলে দিই হাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিষয় আল্লাহ বলছেন সাইন আমানো বে মিসলেমা আমান বেহি তারা যদি ইমান নিয়ে আসে সেই রকমই যেরকম তোমরা ইমান নিয়ে এসছো যখন কোরআন নাজেল হচ্ছে তোমরা ইমান নিয়ে এসছো কারাকে সম্বোধন করা হচ্ছে সাহাবিদেরকে কারণ সাহাবিরাই তখন ইমান নিয়ে এসছেন আমরা ছিলাম না তাবেইনরাও ছিলেন না তাবা তাবিন ছিলেন আবু আনিফা সাহাবি মালিক আমাদও ছিলেন না তোমরা যেমন ইমান নিয়ে এসছো সেই রকম যদি তারা ইমান নিয়ে আসে মানে পরের লোকেরা ইমান নিয়ে আসে অন্য অন্যরা ইমান নিয়ে আসে এ সাহাবাই কারমরা শোনো ফাঁকা দেহতা দাও তাহলে হেদায়ত প্রাপ্ত হবে তাহলে হেদায়ত প্রাপ্ত হবে দেখেন কত স্পষ্ট করা হয়েছে তাহলে আপনার আকিদা যদি সাহাবাই কেরামদের আকিদার সাথে মিলে আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান মমিনা কলবে কলবে সাত আসমানের ওপর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরো সে আজিমে এটা হচ্ছে সাহাবাই কারণ রাখিদা আপনার মুরব্বীদের আকিদা আপনার রাখিদা যদি থাকে হ্যাঁ যে যত হ্যাঁ, কল্লা তত আল্লাহ মানে কল্লাতে কল্লাতে আল্লাহ আছে হ্যাঁ কলুবুল মমিন আরশুর রহমান তোমরা অথবা এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে নাই আরে আখিদের বিষয় নাকি বাড়াবাড়ি হয়ে যায় এরাও কিন্তু গুমরা মানহাজের লোক এরা মাঝামাঝি পথ নিতে চায় জি এইরকম এক শ্রেণীর লোকেরা নিজেদেরকে সহিদা বলে চালিয়ে দিচ্ছে তাদের থেকে বেশি সতর্ক সাবধান হইতে হবে আরে আল্লাহ কোথায় এগুলো নিয়ে দরকারটা নেই দেশে পাপে ভরে গেল এ হয়ে গেল সে হয়ে গেল হ্যাঁ, মদ আর জুয়া নজরে আসছে কিন্তু কবর মাজার পূজা নজরে আসে না পীর পূজা নজরে আসে না শিরিক বেদাত নজরে আসে না সেগুলি অপরাধ নাই যেগুলি সবচেয়ে বড় অপরাধ সেগুলি তাদের কাছে অপরাধী না এদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না হেদায়ত পেতে হলে সাহাবাই কেরামদের মতো ইমান হইতে হবে কোয়ালিটির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড খেতে হবে না কিন্তু সেই তরিকার ইমান হইতে হবে সেই পথের আপনাকে বমিন হইতে হবে ওয়াইন তাওয়াল্লাহ আর তারা যদি ফিরে যায় অন্য কোন রাস্তা দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ফাইনামাহম শেকাক তাহলে তারা শেকাক ফাটলের মধ্যে রয়েছে ভাঙনে নিমজ্জিত রয়েছে ভাঙন ছাড়া কিছুই পাবেন না ভাঙনের ভাঙন মায়ের উপর মায়ের ভাঙনের ভাঙন চলতেই থাকবে নবী করিম সাল্লাহ ছেড়ে যাওয়া পথ ছাড়া সাহাবাই কেরামদের পথ ছাড়া শেখাত ছাড়া কিছু নেই ফাঁসাইয়াকি কাহমুল্লাহ তাদের অনিষ্টের ক্ষেত্রে আল্লাহ হে নবী তোমার জন্য যথেষ্ট হবে ওরা কিছু ক্ষতি করতে পারবে না সে হাতিদার দাওয়াতের কাজ সারা বিশ্বে চলতে থাকবে সংখ্যায় কম থাকবে এটাও বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম তাইফা থাকবে আর জান্নাতির সংখ্যা জাহ্নাবীর চাইতে কম হবে জান্নাতির সংখ্যা জাহ্নাবীদের চাইতে অনেক কম হবে তাও হাদিস দ্বারা আপনাদের জানা রয়েছে তো এই আয়াতগুলির পরে একটি হাদিস পেশ করি সহি মুসলিমের হাদিস হাদিস নম্বর দুইশো আট আবু রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত কালা রসুল্লাহ সাল্লাহ বলেছেন বাদাল ইসলাম গরিবান ইসলাম শুরু হয়েছে আগন্তুক হয়ে অচেনা অপরিচিত হয়ে গরিব আরবির গরিব মানে বাংলার গরিব নয় আরবির গরিব হচ্ছে আগন্তুক যাকে চেনে না নতুন একটা লোক এসছে জীবনে দেখেনি বাংলাদেশ থেকে তো আজকে বা গত কালকে নেমে এসছে কেউ তাকে চেনে না দাম আমি সেও কাউকে চেনে না ও হচ্ছে গরিব বুঝা গেছে না আপনার কোন মুখ চেনা লোক এখানে দামামে নেই আপনি হচ্ছেন গরিব মানুষ আগন্তুক অপরিচিত মানুষ ইসলাম শুরু হয় তখন একেবারে অপরিচিত আরে কি বলে কি বলে দেখো দেখো দেখো এত সত্যবাদী মানুষ যিনি সাদেক আর আমিন কাফেরদের কাছে মোহাম্মদ নিয়ে এরা রসিকতা মজাক আর হেউ প্রতিপন্ন করা শুরু করলো তাহলে তো পাগল হয়ে গেছে কি বলছো শোনো আগন্তুক যেন হয়ে গেলেন এত বিশ্বস্ত ব্যক্তি এত সত্যবাদী ব্যক্তি তাদের কাছে একেবারে যেন অপরিচিত হয়ে গেলেন ইসলাম শুরু হয়েছে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে তেইশ বছর গিয়ে সুধান আল্লাহ তেইশ বছরের মধ্যে মাত্র দুই বছর কমিয়ে দেন মানে মক্কা বিজয়ের বছর অষ্টম হিজড়ি তখন মক্কা বিজয় হল যেটা সবচেয়ে পবিত্র জায়গা সেখানে শিল্পুফরি নেতৃত্ব চিন্তা করেন আপনি কত গরিব কত দুর্বল ইসলাম ছিল কিন্তু ধীরে ধীরে ধীরে প্রচার প্রসার হয়েছে কামা বাদা গরিবান বা সায়াউদ গরিবান কামা বাদা শব্দের পার্থক্যের সাথে গুলি রয়েছে যেমন শুরু হয়েছিল আগন্তুক অপরিচিত হয়ে ওই রকমই এক সময় হয়ে যাবে শুরু হয়ে গেছে এয়ারপোর্টে শত শত লোক বসে আছে মনে হচ্ছে আপনি একাই মুসলিম যদি মার খামারা দাঁড়িয়ে থাকে আল্লাহ একটা খুঁজে পাই না আল্লাহ বান্দা জানি না আপনারা লাগে কি লাগে না আমি যদি সেটা খুঁজতে থাকি যে কি জানি তিনি কোনো ভাই একটা আল্লাহর বান্দা রূপ চেহারা তো চিনতেই পারি না তারপর আশা করছি যে ইনশাল আল্লাহর কোনো বান্দা আছে হয়তো তার মধ্যে একটা সালাম হয়তো শুনতে পেলাম আমাকে দিল না আমার সাথে অপরিচিত হইল টেলিফোনে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ও আমার সাথে কথা না বললো আলহামদুলিল্লাহ একটা মুসলিম আছে সালাম বলছে সুফান আল্লাহ আগন্তুক যেন হ্যাঁ জি হ্যাঁ আজকাল আপনি কোন একটা বিল্ডিং এ বাসা নিতে যান সবগুলি বেনামাজি ফজরে ঘুমাচ্ছে আপনি একাই নামাজ পড়ছেন মানে মনে হচ্ছে আপনি মুসলিম আপনি তাদের কাছে আগন্তুক আরে কে রে নামাজ পড়তে উঠে আর আমাদের ডিস্টার্ব করে আপনি গরিব জি এই অবস্থা হয়ে যাবে আর হয়ে গিয়েছিল দাঁড়িয়ে রাখলে কত রকমের কথা শুনতে হয় টাকনার উপর কাপড় পরলে কত রকম কথা শুনতে হয় আকিদা সুন্নতের কথা বললে তো ওয়াহাবি আর লাহাবি আর লামাজহাবি কত রকমের হ্যাঁ উপাধি পেতে হয় বিদ্যার্থীদের কাছে গরিব হক কথা বললে আর তাদের সাথে তাল মিলিয়ে চলেন অসুবিধা নেই ফাতুবালেল গরাবা কিন্তু সুসংবাদ রয়েছে সৌভাগ্য তুবা সৌভাগ্য কার জন্য গোরা বা আগন্তুক অপরিচিতদের জন্য তাদের জন্য সৌভাগ্য রয়েছে জান্নাতের তাদের জন্য রসুল উল্লাহামের সাফাত রয়েছে তাদের জন্য হাউজে কাউসারের পানি রয়েছে তাদের জন্য লাহমুল বুশরাফিল হায়াতে দুনিয়া ফিল আখেরা ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে আল্লাহ করার বলেছে এরে হচ্ছে আউরিয়া উল্লাহ তো বলছিলাম যে যারা সত্যিকার আকিদাই মানহাজে এবাদতে আখলাখে সত্যিকার মুসলিম হবে তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে গরিব যেন আগন্তুক অপরিচিত হ্যাঁ অপরিচিত কে যে একা একজন দুজন শুধু আর বাকি সব ওরা একে অপরকে সবাই চিনছে একে অপরকে সবাই চিনছে যে এইরকম হবে আজকে বা সেই যে কোনো যুগে দেখবেন সহি আকিদার দাওয়াতটি আর বিশেষ করে বিদাতের দেশ ভারত বাংলাদেশে গেলে তো বুঝতেই পারেন আপনাকে গরিব মনে হবে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আমাকে নবিসান বলেছেন চোদ্দশো বছর আগে তু বালিল গোরাবা তোমার মতো গোরাবাদের জন্য সৌভাগ্য রয়েছে সুসংবাদ রয়েছে কল্যাণ রয়েছে এই গোরাবা কারা সহি মুসলিমের হাদিস এটি হচ্ছে সহিদ তিরমিজিতে একটি হাদিস রয়েছে অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে হাদিসটি জয়ীফ কিন্তু গোরাবার এই বৈশিষ্ট্যগুলি ঠিক আছে হাদিস সনদের দিক থেকে জয়ীফ দুর্বল কিন্তু বৈশিষ্ট্যগুলি আপন জায়গায় ঠিক আছে কারণ গোরাবা আপনি আগন্তুক আপনাকে মানুষ আর নিজের মনে করছে না কারণ আপনার আকিদা মানহাজ ভিন্ন তাদের থেকে হ্যাঁ আপনার চলাফেরা ভিন্ন আপনি এমন ইসলামের কথা বলছেন যে ইসলাম সম্পর্কে তাদের ধারণা কায়েম হয়েছে ভ্রান্ত যে ইসলাম মেনে চললে এক পা বাড়ানো যাবে না বলছে না বাংলাদেশের হাজার হাজার মানুষ আরে ইসলাম এত মেনে চললে এক পা বাড়ানো যাবে না বলছে কি না কারণ ওদের সংখ্যা বেশি হ্যাঁ গুমুন হাতের আর আপনি যে কোরআন সন্ন্যার পাবন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে হওয়ার চেষ্টা করছেন এইরকম ইসলাম চলবে না আপনার এখানে এরা কারা নাস মানুষরা যে আমার উম্মতের আকিদা মানহাজ আমল বিগড়ে দিয়েছে তৌহিদের জায়গায় শিরিক করা শুরু করেছে সন্ন্যতের জায়গায় বিদাত করা শুরু করেছে ভুল ইসলাম পালন করছে ভুল ইসলামের অপব্যাখ্যা করে ভুল ইসলাম মানুষকে বোঝাচ্ছে সহি ইসলাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে মানুষের মগজে বিভ্রান্তি গুমরাহি ঢুকিয়ে দিচ্ছে ইসলামের নামে এগুলি হচ্ছে ফাসাদা ফাসেদ জিনিস বিগাড় পয়দা হয়ে গেছে এগুলির যারা ইসলা করবে তারাই হচ্ছে গোরাবা এগুলি যারা সংশোধন করবে তারাই হচ্ছে গোরাবা সুতরাং আপনার সমাজে গিয়ে যখন আপনি মাজার সম্পর্কে বলবেন যে এগুলি হচ্ছে শিরকি কাজ মিলাদ সম্পর্কে বলবেন যে হচ্ছে বেদাত জন্মবার্ষিকী সম্পর্কে অথবা বিবাহ দিবস সম্পর্কে বলে যে বেদাত এগুলি হ্যাঁ খাতনার দাওয়াত বিদাত আর বিবাহে হাজার হাজার বেদাতে ভরা মুসলিমদের আমাদের সে বিবাহ সাদীগুলি এগুলি কথা যখন বলবেন তখন আপনাকে বলবে যে কোথা থেকে আসলো রে কোথা থেকে আসলো রে এটা আবার কে রে ওই যে গরিব হয়ে গেলেন না অথচ আপনি এসলা করতে চাইছে তাদের নবীর জমানার বিয়ে শাদী করতে বলছেন হ্যাঁ নবী করিম জমানার জামানার তাদেরকে ইসলাম পালন করতে বলছেন নবী সাহেব জামানায় কি ছিল মাজার ছিল কবর তিন ভাগ বিভক্ত রওজা শরীফ মাজার শরীফ আর কবর আপনার বাপের কবরটা কবর আর পীরের যদি হয় তাহলে ওটা না হলো মাজার শরীফ কেন বাপ বেশি মর্যাদা পাবে না বাপের কবরটাকে কবর শরীফ বলতে বা ওইটা কি মাজার শরীফ বলতেন বাপের কবর বেশি জিয়ারত করতে হবে না পীরের কবর বেশি জিয়ারত করতে হবে বাপের মায়ের কবর বেশি জিয়ারত করতে হবে তো মাজার তো বলা হয় জিয়ারতের স্থান মানে মাজার তাহলে যেটার বেশি জিয়ারত আপনার জন্য জরুরি সেটার নাম মাজার রাখবেন কথা বলছেন না বলছেন না তাহলে আপনার বাপের কবরকে কেন মায়ের কবরকে কেন মাজার শরীফ বলছেন না কোথা থেকে সব বিদাত পেলেন জি হ্যাঁ মানুষ আমাদের দেশের ইসলামের জন্য একটা ঘন্টা সময় দিতে পারে না কিন্তু রাজনীতির জন্য চব্বিশ ঘন্টা ঘুম নেই হ্যাঁ যেই রাজনীতি কুফরির ওপর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনীতি কথা বুঝছেন না বুঝছেন না আল্লাহ কি হিসাব নেবেন না যে চব্বিশ ঘন্টা তুমি সময় দিয়েছ তাদেরকে আমি তোমার খালেক আমি তোমার রব আমার দিনকে কতটা সময় দিয়েছ সময় বেশি হয়ে গেছে জরুরি কথা কিন্তু বাকি আছে এমাম বুখারি রহমতুল্লাহ এর কথা বলবো আজকার এমাম মুসলিমের কথা শুধু সহি বুখারি থেকে একটা উদ্ধৃতি দেব আর সহি মুসলিম থেকে দু তিনটি উদ্ধৃতি দেব যে কোন শ্রেণীর আলেমদের কাছ থেকে এলিম হাসিল করবেন এর বেশি আর কিছু বলবো না আয়াত হাদিসগুলির পরে এমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাবুল এলমে বলছেন এলমের অধ্যায় শুরুতে রয়েছে ওহি হ্যাঁ, আর তারপরে হ্যাঁ ইমান আর তারপরে এলম তো বলছেন যে বাবুল এলমে কাবুল আল কৌল ওয়াল এই অধ্যায় হচ্ছে যে এলম অর্জন করতে হবে জ্ঞান হাসিল করতে হবে কথা বলার আগে আর আমল করার আগে একটা কথা বলার আগে কি করতে হবে এলএম হাসিল করতে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি আগে এলএম থাকতে হবে যেই বিষয়ে বলছি ওই বিষয়ে ভালো এলএম থেকে বলতে হবে আপনিও যখন কোন একটা কথা হালাল হারাম জায়েজ নাজায়জ বলবেন এটা ঠিক এটা ঠিক নয় সন্ন্যত বেদাত আপনাকে আগে জানতে হবে তারপরে কথা বলতে মুখ খুলতে হবে আমল করলে সালাত আদায় করবেন আগে সালাত শিখতে হবে না সালাত নামাজ পড়তে হবে আগে শিখতে হবে তাহলে আপনাকে আগে শিখতে হবে যে সলাৎ নামাজ শুরু করব নামাই তো পড়ে না আল্লাহ আকবর দিয়ে জি শেষ করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়ে নাকি সম্মিলিত মোনাজাত দিয়ে শিখতে হবে না আগে এলম আর তারপরে কথা কাজ তারপরে বলছেন যে দলিল দলিল হচ্ছে কাউলিল্লাহ মহান আল্লাহর বাণী আল্লাহ আন্না ইল্লাল্লাহ ভালো করে জানো এলম হাসিল করো জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ লা ইলাহা বেহাক্কিন ইল্লাল্লাহ এখানে লাইনাফি জিন্সের খবর উজ্জ রয়েছে এটা হচ্ছে সঠিক অর্থ সবার জন্য শিখা ফরজ যে কোন স্তর মুসলিমের জন্য শিখা ফরজ লাহ সহি অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সত্য উপাস নেই আয়াতের বাকি করলে দলিল পুরা হয় না আগে আল্লাহ কি বলছেন এলেম হাসিল করো ঠিক আছে এলেম দিয়ে আল্লাহ শুরু করেছেন প্রথম এলম শব্দ এসছে তারপর এলম হাসিল করতে হবে কি সম্পর্কে লাহ ইল্লাল্লাহ সম্পর্কে তৌহিদ সম্পর্কে তাহলে আকিদার জ্ঞান আগে হাসিল করতে হবে যখন আপনার এলম হয়েছে আকিদা মানহাজ সম্পর্কে তখন লে লেজাম্বেক ইস্তেকফার করা আকিদা না আমল আস্তাফিরুল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফুল আল্লাহ তুমি মাফ করে দাও এটা আকিদা না আমল আমল তো আমল পড়ে আগে আস্তাক আল্লাহ উল্লেখ করেননি পরে দলিলটা ভালো করে বুঝে নেন কিন্তু আগে তৌহিদের জ্ঞান এলেম করো আর তারপরে আমল করো আর গোনহার ইস্তেকফার ক্ষমা পাওয়ার জন্য সলাত আদায় কর নামাজ পড়া গোনা থেকে অব্যাহতির জন্যই সিয়াম পালন করা জাকাত দেওয়া হজ করা ওমরা করা নেক আমল করা যতগুলি ফরজ নফল আমরা আমল করছি কিসের জন্য যাতে আল্লাহর কাছে নাপাক অবস্থায় না যেতে হয় গোনা থেকে মুক্ত হয়ে যেতে পারি ইমাম বুখারি বলছেন আল্লাহ এলিম দিয়ে শুরু করেছেন তারপরে আমল তারপরে বলছেন ওয়ান্নাল ওলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওলামারাই হচ্ছেন নবীদের উত্তরাধিকারী কিন্তু ওলামা কোরআন সুন্দর হইতে হবে তাহলে নবীর উত্তরাধিকারী নবী করিম সাল্লাম ছেড়ে গেলেন আর আপনি শিক্ষা দিচ্ছেন নবী যে ইসলামটার উপর ছেড়ে গেছেন সেই ইসলাম ছাড়া অন্য কথা বলবেন তাহলে আপনি কি করে হলেন আলেম মানে শুধু সমাজ আমাদের সমাজে যাদেরকে আলেম বলা হয় সেই আম্বিয়ার ওয়ারিস না না না নবী সাল্লা ইসলামের ছেড়ে যাওয়া এলএম এর প্রচার প্রসার যদি করে তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া তারপরে ওই হাদিসটি লম্বা বর্ণনা করেছেন সময় স্বল্পতার জন্য হাদিস আর বলছি না তারপরে বলেছেন যে এলিমের এত গুরুত্ব আমলের চেয়ে বেশি গুরুত্ব এলেমের আমল করলে আমলকারীর ফায়দা আমি আমল করলাম কার ফায়দা আমার কিন্তু এলএম শিখলে আমারও লাভ হইল আর আপনাদেরও লাভ হচ্ছে আমার কাছে এলএম না থাকলে আমি আপনাদের এখানে এসে বসতেই পারতাম না কথা ঠিক কিনা এলএম দিয়ে ডবল লাভ নিজের লাভ অপরের লাভ লাজেম মোতাদ্দি জি হ্যাঁ লাজেম আমার ফায়দা হইল মোতাদ্দি মানে আপনাদের কাছে ফায়দা পৌঁছিল আর বিগ্রামার দিয়ে বুঝাইলাম আপনাদেরকে ফিল্লা আজমার ফিল জি এই জন্য সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে এর নামে একসাল্লাহ মিন এবাদহিল ওলামা এ আয়াত উল্লেখ করেছেন বুখারি সত্যিকার অর্থে যে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্য থেকে কারা জ্ঞানীরা ওলামারা যার যত বেশি জ্ঞান আছে কি সম্পর্কে জ্ঞান আছে তিনটি নীতি মনে রাখবেন এই ক্ষেত্রে হ্যাঁ, ইসলামের নামে মান্তিক পড়েছে ফালসাফা পড়েছে হিকমত পড়েছে আর কত কি পড়েছে আমরাও পড়েছি কোনো ফায়দা নেই হ্যাঁ আরবি ভাষা পড়লে শুধু ফায়দা নেই কি পড়তে হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান মারিফাতুল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞান জানাছে সে হচ্ছে আলেম তারপরে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান আছে মারিফাতুল রসুল সাল্লাহ তারপরে মারেফা তো দিন আল্লাহ নাজিলকে তো দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যেই তিনটি বিষয়ের ওপর একটি কিতাব শাইফুল ইসলাম মাহমিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলে রয়েছে সালাসা কি রয়েছে নাম আল সালাসা ও আদিল্লা তোহা এই কিতাবের আমি ধারাবাহিক সারহা বা ব্যাখ্যা করেছি রাখা ইসলামিক সেন্টারে কতটি পর্ব রয়েছে জানেন কেউ ত্রিশটি ত্রিশটি পর্ব আছে এই তিনটি মূলনীতির উপর ত্রিশ ঘন্টার আলোচনা কমপক্ষে আছে মানে এক ঘন্টার বেশি আলোচনা আলোচনাগুলি রয়েছে এক থেকে সোয়া ঘন্টা পর্যন্ত এই কিতাবে এই তিনটি কথা বলা হয়েছে আজকে তিন কথাতে বলে দিলাম আল্লাহ সম্পর্কে যার জ্ঞান আছে আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান আছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে সে হচ্ছে আলেম আর যার যত বেশি জ্ঞান আছে তিনটি বিষয় সম্পর্কে সে তত বড় আলেম তারপরে বেশ কিছু আয়াত পেশ করেছেন অমায়াকেল ইল্লাল আলেমন জ্ঞানীরাই নিজের জ্ঞান দিয়ে কাজ নেই যারা এলমলা মানুষ তারাই বিবেককে কাজে লাগাইতে পারে হ্যাঁ সুস্থভাবে আর বা সুষ্ঠুভাবে আর তারপরে জাহান্নামীরে জাহান্নামে যখন চলে যাবে তখন আক্ষেপ করবে লাউকুন্না নাসমা না আকিল মা কুন্না ফি আসাবি যদি আমরা শুনতাম ভালো কথাগুলি এলিমের কথাগুলি বা না আকেলো আর নিজের আকেল দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে কাজ নিতাম তাহলে জাহান্নামি হইতাম না তারপরে আয়াত উল্লেখ করেছেন হালিয়াস্তাউল্লাজিন যারা জানে জ্ঞানী আলেম আর যারা জানেন না দুটো কি সমান হইতে পারে সমান হইতে পারবে না জন আলেম আর এক হাজার জন জাহেল তারপরে জন আলেমের মূল্য এলমের ক্ষেত্রে বেশি আমলের ক্ষেত্রে বেশি খাসিয়াতুর আল্লাহর ভয় ভীতির ক্ষেত্রে বেশি তারপরে তাদের মতামতের ক্ষেত্রেও বেশি এরা শাসক নিয়োগ করবে মজলিসের সুরাতে আসবে আলেমগণ জ্ঞানীরা জি হ্যাঁ তারা সিলেকশন করবে আর যেমনটা বললাম একটু আগে আলোচনার পূর্বে যে নশো নিরানব্বই জন আল্লামা সব আর সলেহীন মুসলেহীন আর এক হাজার জন কুফার মুশেকিন কবুরিন আর বিদাতি আর বেদিন বেনামাজি একজন বেশি হয়ে গেল সেই জন্যই তারাই নেতা নির্বাচন করলো আমরা নশো নিরানব্বই জন ফেল হয়ে গেলাম কথা বুঝতে পেরেছেন এরই নামে হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র আল্লাহ যেন বুঝার তফিক দান করেন কাফেরা মুসলিমদের কল্যাণের জন্য গণতন্ত্র তৈরি করেনি ভালো করে শুনে রাখেন এতে কোনোদিন শান্তি আসবে না কোনোদিন ভালো মানুষ আসবে না তারপরে নবী করিম সাল্লামের হাদিস পেশ করেছেন মাইয়ুনিদুল্লাহিন যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন আল্লাহ আপনার সাথে ভালো চেয়েছেন তাহলে কি করবেন আল্লাহ আপনাকে দিনের ফিক জ্ঞান দান করবেন দিন সম্পর্কে যত বেশি আপনি পড়তে পারছেন আর যত বেশি এলিম অর্জন করতে পারছেন তার মানে আল্লাহ আপনার ভালাই চেয়েছে কল্যাণ চেয়েছে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আর কেউ যদি আসতে না পারে দিন শিখার জন্য যে কোনো জায়গায় যেখানে যে থাকবে দেশে হোক এখানে হোক অন্য কোনো জায়গায় হোক যে এলম শিখতে আগ্রহী না আর মনোযোগী না তার সাথে আল্লাহ কল্যাণ চাই মাদ্রাসায় একসাথে আমরা লেখাপড়া করেছি ছোট থেকে বহু সাথীর সঙ্গে এখনো দেখা সাক্ষাৎ হয় কেউ ভালো আলেম হয়ে গেছে কেউ এখনো মক্তবে কায়দা বাগদাদি পড়াচ্ছে কেউ ব্যবসা বাণিজ্য করছে হ্যাঁ এমনকি কেউ বেনামাজি হয়ে গেছে সুহান আল্লাহ মাদাসা পড়তে একসময় ওরা আল্লাহ ওদের সাথে কল্যাণ চাইনি আলহামদুলিল্লাহ যার সাথে আল্লাহ কল্যাণ চেয়েছে তাকে কিছু দিন কোরআন জ্ঞান দিয়েছে তো আপনি একজন হওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন তারপরে ইমাম বখার রহমতুল্লাহ কথা শুরু হচ্ছে আয়াত হাদিসগুলির পরে বলছে ইলম বিত্তা আর নিশ্চয়ই জ্ঞান অর্জন হয় এলেম হাসিল হয় শিক্ষা অর্জন করলে বাড়িতে বসে থাকবেন আর কিছু অনলাইনে কিছু বই পুস্তক ডাউনলোড করলেন অথবা কিছু বই কিনে নিজে নিজে বাড়িতে বসে বসে অফিসে বসে বসে কিছু বই পড়ছেন ইসলামিক আর কিছু বক্তব্য শুনছেন অনলাইনে শুধু আর বলছেন আমি এখন ফতোয়াদার যোগ্য হয়ে গেছি না মোটেই না এলেম হাসিল হবে তাল্লুমের মাধ্যমে তাল্লুম মানে আলেমের কাছে বসে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে তাল্লম মোতা কাকে বলে ছাত্রকে আর মোয়াল্লেম কাকে বলে শিক্ষককে মোয়াল্লেমের সামনে এলেম হাসের করলে যেটা বুঝতে পারলেন না সে বুঝতে পারলাম না বলার সুযোগ আছে কিনা কিন্তু অনলাইনে যদি শুনেন বুঝতে পারলাম না কি কি বুঝে বসে থাকলেন হবে না জি এরকম মেলা কেসা আছে জি জি উর্দুতে একটা কেসা আপনাদেরকে আমি শুনিয়েছি হইতে আগে যারা পুরাতন মানুষ হ্যাঁ এটা উর্দু কিতাব তো আমাদের মাদ্রাসায় পড়া হয় তো মক্তবের মৌলী সাহেব বেশি এলেম তো নাই সামান্য উর্দু জানে তো একটা হাদিসের তর্জমা পড়েছে जब इमामत करे जब नमाजियों की इमामत करे तो আছে কথাটি হালকি পড়ে কি আছে হালকি পড়ে যখন নামাজের এমামতি করবেন তখন কি করবেন হালকা নামাজ আদায় করবেন কারণ আপনার পেছনে দুর্বল রুগী থাকতে পারে প্রয়োজন কারো থাকতে পারে হালকা করে লম্বা করিয়েন না ও পড়েছে হালকিটাকে হিলকে পড়ে নিয়েছে পড়েছে কি যাবে নামাজ কি যাব নামাজিও কি এমামত করে তো হিলকে পড়ে আর তারপরে এমামতির চান্স রয়েছে ও তো হিলা শুরু করেছে এরকম ঝুঁকছে তো অবাক হ্যাঁ আরে বাবা আমাদের এমাম পাগল হয়ে গেল নাকি না জিন জিন হয়ে বুঝতে পেরেছেন জি হ্যাঁ এরকম মেলা কিসা আছে এই জন্য ওসুলে হাদিস মুস্তালাহুল হাদিসের কিতাবে ইমাম সৈয়দ রহমতুল্লাহ উল্লেখ করেছেন ইমাম ইবুল সালাহ উল্লেখ করেছেন হাফিজ হাজার রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন এই কথাগুলি এই মুস্তাল হাদিসের কিতাবাদিতে রয়েছে আমরা হাদিস ফ্যাকাল্টিতে পড়েছি তাতে একটা উক্তি আছে মনকানা শৈকহু কিতাবহু মনকানা শৈকহু কিতাবহু কাল্লা সওয়াবহু ও কাসোরা খতকহু বা খতাবহু যার শেখ হবে কিতাব অথবা অনলাইনের কিছু লেকচার সামান্য ওর এলেমের দৌড় হচ্ছে কতটুকু কোন একটা কিতাব ধরে এনেছে পড়েছে ওইখান থেকে ওইটাই হচ্ছে তার ওস্তাদ অনলাইনে কিছু পড়েছে অথবা কিছু শুনেছে সেটাই তার ওস্তাদ মানে কেন শেখ হু কিতাব কারো শেখ যদি কোনো ব্যক্তি আলেম না হয়ে কিতাব হয় তাহলে কাল্লা সবাবহু তার সঠিক কথা খুব ভুল হবে খুব কম হবে সঠিক কথা খুব কি হবে কম হবে তার সঠিক কথা খুব কম হবে বলতে গিয়ে ভুল করবে ফতোয়া দিতে গিয়ে ভুল করবে কাউকে একটা কথা বলতে গিয়ে ভুল করবে আলোচনা করতে গিয়ে ভুল করবে কারণ সে কিতাব থেকে শিখেছে কিতাবের লেখক কি উদ্দেশ্যে বলেছে ও কি উদ্দেশ্য বুঝে বসেছে সঠিকটা কম হবে খাতা ওহু আর তার ভুল ভারান্তি খুব বেশি হবে ভুল ভারান্তি কি হবে বেশ পক্ষান্তরে ওস্তাদের সামনে বসে যদি লেখাপড়া করে তো এর বিপরীত হবে ভুল কম হবে আর সহিটাই বেশি হবে এই জন্য এমন বুখারি বলছেন এলএম শিখতে হবে তাল্লমের মাধ্যমে এমন বুখারি কোথাকার লোক চিন্তা করেন হ্যাঁ উজবেকিস্তান কোথেকে বোখারা সামারকান থেকে সফর করে বাগদাদ ওখানে আলেমদের কাছ থেকে এলিম হাসিল করলেন তারপরে শাম দেশে গিয়ে দমস্কে ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসে আর তারপরে হেজাজ মক্কায় মদিনায় এমনকি ইয়ামান কত দূর এমন চিন্তা করেন কোথায় বোখারা সামারকান একবার সুদূর উত্তরে সেখান থেকে দক্ষিণাঞ্চল একেবারে একেবারে সে সানা এমানের রাজধানী ওখানে সে আব্দুল রাজাক সানি রহমতুল্লাহ তার কাছ থেকে এলম হাসিল করেছেন তারপরে ইমাম বুখারি হয়েছেন এমনিতে হয়েছে তো ওস্তাদের কাছ থেকে কি করতে হবে এলম শিখতে হবে ক্লাস আসতে হবে আমি অনলাইনে ওখানে লাইভ শুনে নিচ্ছি আর লাইভ শুনলে কি শুনলেন আপনি কি কি বলতে কি কি শুনে বললেন আপনি হ্যাঁ কোনখানে একটা কথা অস্পষ্ট ছিল অথবা কি হয়েছে হয়তো বলতে গিয়ে বলেছে ওইটা গিয়ে আপনি ঠিক মনে করে নিলেন হতে পারে না তারপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যে বিষয়টি উল্লেখ করেছে ইন্নামাল এলমবি তাল্লম এই কথাটি একটি রেওয়ায়তে রয়েছে ইমাম দারাকতনি রহমতুল্লাহ আলাই তার আফরাদ নামক কিতাবে উল্লেখ করেছেন আবু হরেরা থেকে আর আবু দারদা থেকে ইন্নামাল এলমবি তাল্লম এলম হাসিল হয় কিসের মাধ্যমে শিক্ষা অর্জন ওস্তাদের কাছে বসে শিক্ষা অর্জনের মাধ্যমে আর মানুষ সহিষ্ণু হয় ধৈর্যশীল কেমন করে হইতে পারে অনেকে কিন্তু অধৈর্য ধৈর্যশীল হবে তাহাল্লম ধীরে ধীরে এটার অভ্যস্ত হওয়ার কারণে অভ্যস্ত হইতে হবে ধৈর্য ধরার ক্ষেত্রে আর যে কল্যাণ সন্ধান করবে তাকে কল্যাণ দেওয়া হবে ওমাইয়াত্তাকে সারা ইউকাহ আর যে অনিষ্ট থেকে বাঁচতে চাইবে তাকে আল্লাহ বাঁচাবেন বা বাঁচানো হবে এই উক্তিটি বা এই হাদিসটি আল্লাহ আলবানী হাসান বলেছেন সহিহুল জামের দুই হাজার তিনশো আঠাইশ নম্বর সিলসিলা সাইয়ার তিনশো বিয়াল্লিশ নম্বর এলএম হাসিল হয় ওস্তাদের কাছ থেকে শিখে এখন এমা মুসলিম রহমতুল্লাহ আলাইন এর কথা বলবো তার আগে এই কথাগুলি পেশ করলাম কেন মানহাজের ক্ষেত্রে কার কাছে এলেম হাসিল করবেন তাহলে এমন ওস্তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন এমন দায়ী বা শেখের কাছ থেকে এলেম হাসিল করবেন যেই ব্যক্তি ভালো আলেমদের কাছ থেকে এলেম হাসিল করেছে আকিদা আমল মানহাজের ক্ষেত্রে আর একজন জেনারেল শিক্ষিত সে কিছু ইসলাম স্টাডি করেছে আর স্টাডি করার পর লেকচার দিতে শিখেছে হ্যাঁ, আর তারপরে তার অনেক ফলোয়ার হয়ে গেছে আপনি তার ফ্যান হয়ে গেছেন ভক্ত হয়ে গেছেন আরে না না আয়ে বিয়ে পাশ করার পর ইসলামের ওপর কলম ধরল লিখতে শুরু করলো আর সেই ব্যক্তি কি হয়ে গেল হ্যাঁ বিশাল একজন ইসলামের স্কলার হয়ে গেল তার ওস্তাদ কি কলেজ ইউনিভার্সিটিতে যেখানে সহশিক্ষা হয় সেখানে সে আই অত বিয়ে পাশ করেছে বিয়ে ফেল জানা আছে অনেকে এইরকম আর তাদের কি মনে করছে যে তারা যে ইসলাম এক্সপ্লেন করেছে ব্যাখ্যা করেছে সেটা সঠিক ইসলাম মোটেই না বড় একজন এইরকম হ্যাঁ ইসলামিক স্কলার যার অনেক ভক্ত রয়েছে তার সাবজেক্ট হচ্ছে হ্যাঁ আপনার ইকোনমি হ্যাঁ অর্থনীতি অর্থনীতি সম্পর্কে লেখাপড়া করেছে আর তারপরে একটু ইসলামিক মন মেজাজ তৈরি হলো ইসলামের উপর কলম ধরে লিখতে শুরু করলো পাশ্চাত্য সভ্যতার অসারতা সম্পর্কে লিখতে শুরু করলো আর তারপর ইসলামের কিছু গুণগান লেখা শুরু করলো কিছু বই লিখলো আর তার সাথে ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে দিল একবারে রাজনৈতিক ব্যাখ্যা পলিটিক্যাল এক্সপ্লেনেশন ইসলামের ভুল ইসলামের দিকে আপনাকে নিয়ে চলে গেল এদের কাছ থেকে এলে হাসিল করলে হবে জি কোন আলেমের কাছে তিনি লেখাপড়া করেছেন কোথা থেকে তার এলিমের উৎস কোথায় এসব দেখার বিষয় রয়েছে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এমা মুসলিম আহমতুল্লাহ কি বলছেন তার মোকাদ্দমা এমা মুসলিমের এক যে সহি মুসলিম তার ভূমিকা খুব লম্বা ভূমিকা আছে আর ভূমিকার আরবিগুলো খুব একবার হার্ড আরবি অনেক ওস্তাদরা পড়াইতে গিয়ে হিমশিম খায় এত শক্ত আরবি তো ভূমিকাটা ওনার আছে তো এই ভূমিকাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে হাদিস সম্পর্কে এলেম হাসিল করা সম্পর্কে কার কাছ থেকে এলেম নেবেন কি করবেন এই বিষয়গুলিতে দু তিনটি কোড করব আপনাদের জন্য বলছেন এই অধ্যায় কায়েম করাটা হচ্ছে ইমাম নবির রহমতুল্লাহ আলাই এমাম মুসলিম কোন অধ্যায় কায়েম করেননি কিন্তু ইমাম নবির রহমতুল্লাহ আলাই সেই মুসলিমটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে ভাষ্য লিখতে গিয়ে তিনি দেখলেন যে জনগণ তো বুঝবে না এমনকি মাঝারি আপনার আলেম অলমারও বুঝবে না যে কি সম্পর্কে বলতে চাইছেন হাদিসগুলি সুতরাং একটা করে চ্যাপ্টার কায়েম করে দিই বা অধ্যায় কায়েম করে দিই বলছেন বাবু বয়ান আন্নাল ইসনাদ আমিনুদ্দিন এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে সনদ যে কোনো হাদিসের সনদ বা সূত্র হচ্ছে দিনের অন্তর্ভুক্ত বিনা সনদে বিনা দলিলে বিনা সূত্রে কোনো কথা নেবেন না আপনাকে রাস্তাতে একজন বলল যে শেখ মতিউর রহমান এরকম বলেছে তাই নাকি চরম অন্যায় কথা বলেছে নিয়ে উড়ে গেলেন আপনি হ্যাঁ সনদ ওই লোকটা কেমন ওই লোকটার আমার সম্পর্কে কেমন ধারণা আছে সে কি আমার সেন্টারে এসে নিয়মিত ক্লাস করে সে কি আমার কথাটি ঠিকভাবে বুঝেছে কিচ্ছু দেখার বিষয় নেই তাহলে আপনার সনদই ঠিক নেই ঠিক না এই জন্য আজকাল সাংবাদিকতার ক্ষেত্রে বলা হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে বলা হচ্ছে যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আবার বলা হয়েছে পার্থক্য আছে না জি আপনারা এই ভাষাটা বুঝছেন কথিত আছে বুঝছেন কথিত আছে তো কথা হচ্ছে যে কার কাছ থেকে দিন শিখছেন আর কার মাধ্যমে শিখছেন এটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত আর হাদিস যখন বর্ণনা করবেন বা নেবেন আপনি তখন নির্ভরযোগ্য সেকা যারা বিশ্বস্ত বর্ণনাকারী তাদের কাছ থেকে নেবেন জৈব দুর্বল স্মৃতি শক্তির ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে জাহমির কাছে রাফেজির কাছে আপনি মোতাজিলার কাছে খারেজির কাছে হারিস নিয়েছেন না না না ওয়ান্না জারহার রোয়াতে আর বর্ণনাকারীদের সমালোচনা করা কাউকে কাজ বলা অমুক রাবি মিথ্যুক ছিল অমুক ছিল দজ্জাল ছিল অমুক ছিল সৈয়ুল হেব স্মৃতি শক্তি একেবারে খুব খারাপ ছিল হ্যাঁ, অমুক কানা এক জীব মিথ্যা বলতো অমুক ওয়াহিন একেবারে বেকার লোক ছিল কারণ তার মধ্যে এই দোষ ছিল এগুলি করাটা কি বলছেন জায়েজন শুধু জায়েজ নাই বলছেন বল ওয়াজেবন বরং অজেব কখনো কখনো ফরজ যদি না বলেন তাহলে কি হয়ে যাবে মানুষ গোমরা হয়ে যাবে গোমরা হয়ে যাবে যদি একটু তদন্ত করে না দেখেন আমার নামে কেউ চালিয়ে দিল ধরেন যে শেখ ওরান বলেছে যে জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে এটা কিছুদিন আগে এরকম ভাইরাল হয়েছে জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে একজন দায়ী আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করছে বুঝলেন না আমি তো এভাবে বলিনি হ্যাঁ জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে তাহলে আপনি যদি ওইটাই নিয়ে ওড়েন তাহলে তো একেবারে গুমরা হয়ে গেছে জাদু দিয়ে শিরকুফরি কাজ করা যাবে হ্যাঁ বলছেন যে যাধা করা মানে সমালোচনা করা বর্ণনাকারীর বা কোন আলেমের ধর্মীয় ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে না আমার আখলাখ চরিত্রে যদি দোষ থাকে তো ব্যক্তিগত বলবেন আমাকে আমার এবাদতের ত্রুটি থাকে আমলে ত্রুটি থাকে তো ব্যক্তিগত বলবেন আপনি মানুষের কাছে বলে লাভ নেই কিন্তু যদি আমার কথাগুলি যে রেকর্ড হচ্ছে অথবা মানুষ শুনছে এগুলিতে যদি ত্রুটি থাকে তাহলে আমারও সংশোধন করবেন আর জাতিরও সংশোধন করবেন জরুরি দুটোতে পার্থক্য আছে কারণ আমাকে শুধু ঠিক করে হবে না জাতির লোক যে আমার ভুল কথা শুনে গোমরা হয়েছে বুঝছেন না জি হ্যাঁ হারাম বরম শরীয়ত সত্যের পক্ষ থেকে ডিফেন্স করা প্রতিরক্ষা করা এটা হারাম গিবত নয় যদি বলেন যে অমুকের বক্তব্য শোনা যাবে না অমুকের কেতাবাদি পড়া যাবে না এটা হারাম গিবত নয় যদি তার আকিদার মানহাজে গোলদ থাকে বিভ্রান্তি থাকে বরং এটি হচ্ছে আল্লাহর দিনের পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করা মানুষ জানে গুমরা না হয়ে যায় এখন প্রখ্যাত তাবি এমাম মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাইর দুটি বা তিনটি উক্তি আপনাদের সন্নিবেশ করব ওয়ান মোহাম্মদ বিন সিরিন বলছেন কাল ইন্নাহাদাল ইলমা দিনুন এই এলেমটা হচ্ছে মানে ইসলামের জ্ঞান হচ্ছে দিনুন দিন ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করছেন এটা হচ্ছে কি দিন দুনিয়া নয় সুতরাং একটু গভীর ভাবে চিন্তা করে দেখো যে কার কাছ থেকে তোমরা দিন নিচ্ছ শিখছ তার আকিদা কি তার মানহাজ কি তার আখলাক কি তার আমল কি তার শিক্ষাগত যোগ্যতা কি আমার মতোই একটা গুতরা দেখলেন রুমাল সুন্দর আর আমার চাইতে বড় বড় দাড়ি দেখলেন আর আমার চাইতে ভালো বাংলা জানে ভাষাও খুব সুন্দর আর তার ফতুয়া আর আপনি মদিনার বড় বড় ভারে আলেম অথবা সৌদি আরব বড় বড় আলেম আলমা রয়েছে তার তাদের ফতুয়াকে ভুল বলে দেখেন হ্যাঁ উনিও তো একজন আলেম বলছেন বরবাদ হয়ে যাবেন আপনি বোঝা গেছে কিনা এই এলম হচ্ছে দিন দিনের ব্যাপার এটা সুতরাং কার কাছ থেকে দিন শিখছো একটু চিন্তা করে দেখিও চিন্তা করতে বলছে তাহলে সবার কাছ থেকে দিনের এলেম নেওয়া যাবে দুনিয়ার এলিম নেওয়া যাবে কম্পিউটার শিখবে ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে গেছে ফার্স্ট এক শিখাচ্ছে মোকা সিগারেটের গন্ধ আর ভাষা খুব খারাপ একটু ভুল করলে গাল দিচ্ছে আমাদের এক ভাই একজন আলেম ড্রাইভিং শিখতে গেছে ওই খোবারের সেন্টার অনেক আগের কথা বলছে দিয়েছে এক চড় ভুল করছে তখন আবার দিয়েছে এক চড় একবার চরিত্র খারাপ ওর কাছ থেকে ড্রাইভিং শিখতে যাচ্ছেন দুনিয়া কিন্তু দিন শিখতে যাবেন চরিত্রহীনের কাছে হ্যাঁ আর যদি আকিদারহীন হয় তো আরো মারাত্মক মোকদ্দমা সাহি মুসলিম প্রথম খণ্ড তেত্রিশ পৃষ্ঠাই রয়েছে ইবিনসির রহমতুল্লাহ থেকে দ্বিতীয় রেবায়ত বলছেন আনিল ইসনাদ সাহাবাই কেরামদের যুগে সনদ জিজ্ঞাসা করা হইতো না প্রথম দিকে কার কাছ থেকে শুনলেন কথা বলা হইতো না আবু যদি বললেন কালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবু বাকার উমর শুনছেন মেনে নিত জি হ্যাঁ আবদুল্লাহ নুমার জাবের কেউ বর্ণনা করছেন কোন একজন সাহাবি যে কোন সাহাবি বর্ণনা করছেন সাহাবিরা বলতে এই তুমি কার কাছে শুনেছো তুমি রাসুল্লাহ সঙ্গে ডাইরেক্ট শুনেছো না ইনডাইরেক্ট মাঝখানে আর কোন সাহাবি আছে নাকি ইসনাদ সনদ সম্পর্কে সাহাবারা পরস্পরকে জিজ্ঞাসা বাদ করতেন না খালামা ওয়াকাতিল ফিতনা তো কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেল এই ফিতনা বলতে সিফিনের যুদ্ধকে বোঝানো হয়েছে ফিতনা বেনাল মুসলিম মুসলিমদের মাঝে আপোষের লড়াইকে কি বলা হয় ফিতনা বলা হয় ফিতনার অনেকগুলি ব্যাখ্যা অনেকগুলি ক্ষেত্র প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে মুসলিম মুসলিমে যদি মারামারি হয় এটা হচ্ছে ফেতনা বড় ফেতনা বড় ফেতনা এটি জি হ্যাঁ ওর চেয়ে বড় ফেতনা শির জি যখন ফিতনা শুরু হলো মানে এই দিকে মাওয়া রাজি আল্লাহ দল এই দিকে আলী রাজা দল সিফিনের যুদ্ধটা হয়ে গেল সাবাইদের ষড়যন্ত্রে এরকম হয়ে গেল আর ওখান থেকে এক দল বেরিয়ে গেল সেটা আর এক গোমরা দল খারেজি ফতুয়া দিল বড় মুফতি সেজে গেল আলী কাফের মাউিয়া কাফের আমরির বাস কাফের সব কাফের হ্যাঁ মানুষের বিচার কেন সুতু রাং কাফের এ আন্দোলন শুরু করলো তাদের নাম হচ্ছে খারেজি আলী রাজি আল্লাহ তার দলেই ছিল তারা যখন বেরিয়ে গেল বেরিয়ে যাওয়াকে খারা যায় এখরজও বলা হয় যে বেরিয়ে যায় সে খারেজ সুতরাং এদেরকে কি বলা হয় সুম্মু আল খারেজ এদেরকে কি বলা হইল খারেজি এই যে খারেজিরদের ফেতনা এক হইল আর এক ফেতনা হইল কারবলার যে দুর্ঘটনা ঘটল হুসেন রাজি আল্লাহ তালানুর শাহাদাতের ওখান থেকে যেই দল বস্তার বস্তা বোঝাই করার চিঠি পাঠিয়েছিল হুসাইন রাজিয়াল থেকে যে আপনি আসেন আপনি নবীর নাতি নবীর ওয়ারিস আপনাকে খলিফা মানবো একে তাড়াবো এর পতন ঘটাবো যখন গেলেন ওইদিকে ইবনে জিয়াদ এমন করে চমকিয়েছে যে যদি কেউ হুসাইনের সাদৃশ একটা তাদের সন্তানকেও বাঁচিয়ে রাখবো না সবকে জবাই করবো জান পরিবার এসব বাঁচানোর জন্য কোথায় গেল গাদ্দারি করলো ডেকে হ্যাঁ সব ঘরে ঘরে লুকিয়ে গেল হোসান রাজি আল্লাহ অসহায় শহীদ হয়ে গেলেন বোঝা গেছে এখন এরা যেহেতু গাদ্দারি করলো ডাকার পরে সহযোগিতা করলো না অসহায় ছেড়ে দিল এখন এই ইজ্জত ঢাকতে হবে এই অপরাধ ঢাকতে হবে তখন কান্নাকাটি শুরু করলো শোক মাতম শুরু করলো এই যে শোক মাতম চলে আসছে এরা হচ্ছে রাওয়া শিয়া কথা বুঝতে পারছেন জি হ্যাঁ এই ফিতনাগুলি যখন শুরু হলো এখন সবার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না কারণ সবাই নিজেরটাকে সঠিক ধর্ম বলার জন্য দলিল মানাচ্ছে দলিলের ফ্যাক্টরি তৈরি করেছে আমাদের মতটা ঠিক এখন হাদিস জাল করা শুরু হইল হ্যাঁ মতের সমর্থন কখন হবে মতের মতটা শক্তিশালী কখন হবে যখন একটা দলিল পেশ করতে পারবে যে রসুল্লাহ এইরকম বলেছেন কথা ঠিক কিনা এই শুরু হয়ে গেল তখন বলছেন যে এতদিন তো সনদের কথা জিজ্ঞেস করা হইতো না সাহাবাহিকের মাঝে যখন এই ফিতনা শুরু হইলো ফালামা কাতিল ফিতনা তো কালু সাহাবিরা বললেন তখন সাহাবিদের যুগ জি ছত্রিশ সাঁত্রিশ হিজড়ি সাহাবিদের যুগ হোসেন রাজি আল্লাহ তালার জামানাটি ষাটের ষাটের আশেপাশে ষাট পঁয়ষট্টি এই সময়গুলিতে হিজড়ি সাহাবাই কেরামদের শেষ সাহাবি একশো দশ হিজড়িতে ইন্তেকাল করেছেন মক্কাতুল মোখারামাই তাহলে অনেক সাহাবাই কেরাম বেঁচে আছেন তবে ইন্দের যুগ সাহাবাই কেরামদের যুগ তখন আর বিনা সনদে নেওয়া চলবে না সম্মুলানা রেজালাকুম সাহাবিরা বলতেন তাবিনা বলতেন তোমাদের রেজাল বর্ণনাকারীদের নাম বলো কার কাছ থেকে নিয়েছো তুমি তো আবার কোনো খারেজির কাছ থেকে নাওনি কোনো তো আবার কোন রাফেজির কাছ থেকে হাদিস নাওনি শিয়ার কাছ থেকে তারপরে যারা আহলে সন্নত তাদের দিকে লক্ষ্য করা হইতো ফায়ু খাজু হাদিস আর আহলে সন্নতের হাদিস নেওয়া হইতো ওয়ুনুজারু এল আহলে বিদ আর বেদাতিদের দিকে লক্ষ্য করা হইতো যে কে কে বেদাতি ফালাইউ খাজু হাদিস তাদের হাদিসগুলি নেওয়া হইতো না তাহলে সেই যুগে বেদাতিদের কাছ থেকে হাদিস না হইতো না সেই যুগের বেদাতের চাইতে মারাত্মক বেদাত আজকে হচ্ছে বর্তমান যুগের বেদাত সুফিজমের বেদাত আর তারপরে মাজার ব্যবসার বেদাত আর তারপরে মিলাদ ব্যবসার বেদাত আর তারপরে আপনার এই রাজনৈতিক ইসলামিক ব্যাখ্যার বিদাত হ্যাঁ এই সমস্ত বেদাতের যুগে কতটা সতর্ক হইতে হবে এবং বিদাতিদেরকে কি করতে হবে ফালায়ু খাজু হাদিস ওদের কথা নেওয়া চলবে না ওদের বক্তব্য নেওয়া চলবে না ওদের লিখনি পড়া যাবে না ভালো করে শুনে কার কাছ থেকে এলিম শিখবেন আর যারা আহলে সুন্নাত কোরআন এবং হাদিসের অনুসারী যুগে যুগে থেকেছে আছে এখনো আছে আর থাকবে তাদের কাছ থেকে দিন শিখবেন সহি মুসলিমের ভূমিকে তেত্রিশ নম্বর পৃষ্ঠা শেষখানে এক চুক্তি বলে শেষ করে দিচ্ছি এটি আলোচনা শেষ লম্বা হয়ে গেল আব্দুল মুবারক প্রখ্যাত মহাদ্দেশ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের একটি লাকাব ছিল উপাধি ছিল হাদিসের ক্ষেত্রে জানেন আমিরুল মোমেনিন ফিল হাদিস হাদিসের তিনি আমিরুল মোমেনিন উমার রাজি আল্লাহ তালান হচ্ছেন শাসন ক্ষমতার খোলাফাদের আমিরুল মোমেন তাই না আমিরুল মোমেনিন মানে খলিফা হিসা আমিরুল মমিনিন তখন থেকে এলাকা আবজি তিনি গ্রহণ করেছেন তারপরে খলিফাদেরকে আমিরুল মমিন বলা হয় ওসমানকে আলীকে রদি আল্লাহ ভাই আর ইমাম বখারি রহমতুল্লাহ আলীকে কি বলা হয়েছে আমিরুল মমিনিন হাদিসের ক্ষেত্রে এমাম বখরি রহমতুল্লাহ ওস্তাদ শিক্ষক হচ্ছেন আবদুল্লাহ বিন মোবারক তাকেও বলা হয়েছে আমিরুল মমিনিন ফিল হাদিস ভালো বছর এক বছর তিনি হজ করতেন আর অনেক পয়সার মালিক ছিলেন শত শত মানুষকে হজ করাতেন নিজের খরচে শান্ত আর এক বছর জেহাদে হদুদ বর্ডার এলাকায় যেতেন জেহাদ ফিসাবের জন্য সেই যুগের খলিফাদের নেতৃত্বে জেহাদে যেতেন মুফতি হয়ে নিজেই জেহাদের ঘোষণা করতেন না আজকালকার জঙ্গিদের মানহাজ থেকে সাবধান তারা নিজেরাই জেহাদ জেহাদ জেহাদ করে ঘোষণা করে জেহাদের ঘোষণা সেই যুগের গোনাগার যারা ছিল খলিফা ওমাইয়া যুগের হ্যাঁ বা আব্বাসী যুগের তাদের যুগে তাদের নেতৃত্বে জিহাদ করেছেন আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই জিহাদের ময়দানে গিয়ে জি তার একটি উক্তি বলে শেষ করছি তিনি বলছেন একুল আল মিনা দিন সূত্র বা সনদ হচ্ছে দিন ইসলামের অন্তর্ভুক্ত সনদ ছাড়া দিন ইসলাম টিকবে না সূত্র ছাড়া রেফারেন্স ছাড়া বরাত হাওয়ালা ছাড়া এমনি ধর্মের কথা বলতে থাকবেন চলবে না এটা দিনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি সনদ সূত্র কোন সূত্রে এই কথাটি বলছেন কোন দলিলের ভিত্তিতে আপনি বলছেন তারপরে বলছে ওয়ালাউলাল ইসনাদ যদি কোরআন এবং হাদিসের জন্য বা মাসলাম সাইরের জন্য সনদের বিষয়টি না থাকতো লাকালা মানসা মাসা তাহলে যে যা চাইতো বলতো যে যা চাইতো বলতো আল্লাহ রসুলের নামে বলে দিল কালা রসুল্লাহাম সামেত রসুল্লাহাম হ্যাঁ রায়ত রসুল্লাহ আমি দেখেছি আমি শুনেছি আল্লাহ নবী বলেছেন ইত্যাদি অমুক সাহাবি করেছেন সনদ বলো তোমার কার কাছ থেকে তুমি শুনেছো তোমার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে তারা কেমন তদন্ত করতে হবে বলছেন আল ইসনাদ দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত যদি সনদ ছেড়ে দেন সনদবিহীন আপনি ধর্ম গ্রহণ করেন তাহলে যে যার ইচ্ছা যেমন ইচ্ছা যা বলার ইচ্ছা বলতে থাকবে আজকে আমাদের দেশে স্বাধীন দেশ কি হচ্ছে বাক স্বাধীনতার নামে শিল্পের মাহফিল হচ্ছে বিদাতেরও মাহফিল হচ্ছে আর গুমরাহিরও মাহফিল হচ্ছে ইসলামের নামে কত গুমরাকারীরা রয়েছে আর হক পথীদের বলার স্বাধীনতা আছে সেটাকেও চেপে রাখার চেষ্টা করা হচ্ছে কথা ঠিক কিনা কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব এখানে তৌহিদের মুখ খোলা আছে সন্ন্যতের মুখ খোলা আছে তৌহিদ সন্ন্যতের অনুসারীদের মুখ খোলা আছে শির বিদাতকারীদের মুখ বন্ধ করা আছে যার ফলে এখানে খাঁটিটা জানার একটা সুযোগ আছে জি হ্যাঁ আর অনেক ভেজালের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝাই মুশকিল হয়ে গেছে আমাদের দেশের ইসলামের অবস্থা এটাও সহি মুসলিমের ভূমিকাতে রয়েছে ইবনুল মুবারক রহমতুল্লাহ কথাটি প্রথম খণ্ড তেত্রিশ পৃষ্ঠাতে রয়েছে আল্লাহ যেন আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন এবং যারা কোরআন সন্ন্যার অনুসারী তাদের কাছ থেকে দৈল ভিত্তিক দিন শেখার এবং দিন নেওয়ার তৌফিক দান করেন যারা বিভ্রান্ত করে থাকে নিজেরা বিভ্রান্ত অন্যদেরকে গুমরা করে থাকে আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদের মুসলিম সমাজকে মুসলিম ভাই বোনদের বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন শেষখানে দোয়া করব আল্লাহ রাবুল্লা আলমেন যেন মুসলিম জাতির জন্য বিশেষ করে বাংলাদেশে যে ইলেকশন রয়েছে মুসলিমদের জন্য ইসলামের জন্য যাতে কল্যাণ রয়েছে আল্লাহ যেন সেটাই করেন যার নেতৃত্বে আসাতে যার ক্ষমতায় আসাতে ইসলামের কল্যাণ হয় আল্লাহ যেন সেটাই করেন আর যাদের নেতৃত্বে আসাতে ইসলাম মুসলিমদের অনিষ্ট হয় আল্লাহ যেন তাদেরকে দূরে সরিয়ে দেন এর চাইতে ভালো দোয়া আমি মনে করি না যে কিছু হইতে পারে কারণ আমারও জানা নাই যে কে ভালো হবে আপনাদের জানা নেই যে কে ভালো হবে কথা ঠিক কিনা আর এগুলির মধ্যে থেকে কেউ আসবে আর ফেরেস্তা নেমে আসবে না কেউ সুতরাং এইটুকু দোয়া করতে থাকবেন তাহার যুদ্ধে এই যে দিনগুলি চলছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সৎ নেতৃত্ব দান করেন যে নেতৃত্বের মাধ্যমে ইসলামের খেদমত হয় মুসলিমদের খেদমত হয় দেশের খেদমত হয় ইসলাম এবং মুসলিমেরা শক্তিশালী হয় সুহান রব্বিক রব্বিল ইজাত ইয়াসেফুল ইয়াসিফুন ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ বিরাগ